الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار উপস্থিত দিনী বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক গরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলিহি আল্লাহ কালে আজকে আমরা যে উদ্দেশ্যে এই মসজিদে সমবেত হয়েছি সেটি হচ্ছে আমাদের প্রিয় ধর্ম ইসলাম সম্পর্কে এবং ইসলামের উপর অবিচল বা দৃঢ় থাকা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব এবং তার প্রতি আমল করব এই উদ্দেশ্যেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন তার এই সকল মাত্র যা তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট মাত্র হচ্ছে মানুষ মানব জাতি আর মানব জাতির উপর আল্লাহ রাবুল আলমী যতগুলো নিয়ামত দিয়েছেন নিয়ামত বিশেষ করে ওই নিয়ামত ওই অনুকম্পা যার বিনিময়ে আল্লাহ রাবুল আলমীকে কিছুই দিতে হয় এরকম যত নিয়ামত দিয়েছেন সেই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলামের নিয়ামত মানে আমরা যে রায় প্রাপ্ত হয়েছি হওয়ার পর ইসলাম ধর্মকে গ্রহণ করে মুসলিম হয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত কেন সবচেয়ে বড় নিয়ামত আর যদি মানুষ এই সঠিক পথ না পেত তাহলে কখনো কি জানা সে পাবে যদি আজ কেউ আমরা মুসলিম না হতাম ইসলাম ধর্মকে গ্রহণ না করতাম তাহলে কখনো ভবিষ্যতে জান্নাত পাওয়ার কি আশা করা যেত তাহলে যে সবসময় জাহান নামে থাকবে এবং যে জান্নাতের সুগন্ধিও পাবে না সেটা হচ্ছে সবচাইতে বড় ঘটনা আর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাত পাওয়ার আশা রাখে সে কারণে ইসলাম ধর্মের অবলম্বী হওয়া মুসলিম হওয়া সকল নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত আল্লাহ আবুল আলমিনের এই নিয়ামত পাওয়ার কারণে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন যখন এই ইসলাম ধর্মকে দিয়েছেন অবতরণ করেছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অতপর তিনি বিশ্বের সকল মানুষের প্রতি এই আহ্বান দিয়ে ইসলামের যে ঝান্ডা উত্তীর্ণ করেছেন মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন আহ্বান করেছেন সেই ইসলামের প্রতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অটল থাকার আদেশও দিয়েছেন আল্লাহ তারা বলছেন ফার্স্ট কামা হবে তুমি আদেশ করা হয়েছে তাই ওটাও থাকতে হবে ইসলামকে জানার পর মানার পর ইসলামের অবলম্ব হওয়ার পরের মানে নয় যে আমরা যা তাই করবো যা যা খুশি তাই করব তার উপর অটল থাকতে হবে ওইভাবে যেভাবে আমাদের সাহাবাই গ্রাম ছিলেন আপনারা অনেকে বেড়া আল্লাহ তালা একটি ঘটনা শুনে হবেন ইসলাম গ্রহণ করার পর তার মালিক যে কষ্ট দিয়েছিল যে শাস্তি দিয়েছিল সেটা পৃথিবীর খুব কমই জায়গায় দেখা যায় ওইরকম নদীর খুব কমই আছে যে উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির গরম বালির মধ্যে যদি উটের সাথে রশি লাগিয়ে উটের পায়ে রশি বেঁধে আর একজন মানুষকে সেই রশির সাথে বেঁধে দিয়ে যদি উটকে ধারা করা হয় আর উঠ সে উত্তপ্ত বালুতে তাকে নিয়ে যদি ছুটে তাহলে সেই সমস্যাটা এবং সেই কষ্টটা আর সেই দৃশ্যটা কি কম বেদনাদায়ক কম দুঃখদায়ক যেটা হয়েছিল আমাদের পূর্বপুরি সাহাবাহিক আমাদের অনেক উপরে কিন্তু তারা দিনের প্রতি অবিচল ছিলেন অটল ছিলেন ছাড়েননি একথা বলেননি যে না আমি কিছু করার জন্য মুসলিম হয়ে যাই বলতেন না কারণ ইসলাম যে সঠিক পথ যে সঠিক ধর্ম তারা পেয়ে গেছিলেন সেই সাপ এবং তার যেই অনুদান আল্লাহ আল্লাহ আলম দিলেন সেটা কখনোই তারা ছাড়তে চাচ্ছিলেন না বুঝতে চাচ্ছিলেন বন্ধুগণ আজ আমরা দিনের উপর কিভাবে অবিচল থাকি অটল থাকি যদি কিছু দৃষ্টান্ত দিই তাহলে অনেককে হয়তো খারাপও লাগতে পারে কিন্তু একটু বুঝার জন্য বলি আমরা অনেকে সৌদি আরবে আসি এখানে থাকি এই সমাজে বসবাস করি অথবা দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের চেহারা ছবিতে দাঁড়িয়ে এসেছে আমরা পাঁচ অফের সুন্দর নামাজি হয়েছি কিন্তু যেদিন বাড়ি যাচ্ছি সেদিন এয়ারপোর্টে যাওয়ার আগেই সব চেষে চলে যাচ্ছে এটাকে দিনে অভিযোগ থাকা বলে এটাকে দিনে অটল থাকা বলে এখানে আসার পর কিছু কেতাব কিছু বই পাচ্ছি বাংলা অনুবাদ করান করে কিছু আরো সুন্দর সুন্দর বাংলায় বই জিজ্ঞাসা করছে যে হুজুর এগুলাকে নিয়ে দেশে যাওয়া যাবে আপনি আপনার প্রিয় ধর্ম ইসলামের সবচেয়ে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ করা বই সেই কেতাব সেই হৃদায়তের কিতাব আপনি নিবেন তার অনুবাদটা বাংলায় নিবেন এটা আমার ভয় কিছু যদি কোনো মানুষকে এই কারণে এয়ারপোর্টে ধরেও টেনে তাহলে কি আমাদেরকে কোরআন ছেড়ে দিতে হবে ইসলামের এই সকল সহি জিনিস বাদ দিয়ে ফেলে দিয়ে চলে যেতে হবে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক মানুষের মধ্যে এটা অভিজ্ঞতা হয় এটা হচ্ছে দিনে অভিযোগ থাকা নয় দিনে অটল থাকা এটা নয় আপনি যে সত্যের সন্ধান পেয়েছেন যে সত্য বিষয়টা পেয়েছেন সেটাকে আপনি আদরের সাথে সেটাকে আপনি মহব্বতের সাথে সম্মানের সাথে ধরে রাখবেন সেটা দুনিয়ার যে কোনো জায়গায় হোক এটাকে বলা হয় দিন অভিযোগ থাকা আমরা এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এমন দশটি পয়েন্ট আজকে জানার চেষ্টা করব যে যদি কোনো ভাই এ সকল পয়েন্ট এবং এ সকল বিষয় নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করে তাহলে অবশ্যই সে দিনের প্রতি অটল থাকার জন্য তার জন্য সহজ হতে পারে আর যদি এগুলো না মানে তাহলে কোন সময় এখানে কোন সময় ওখানে অনেকে বলেন না ইধারকা না উধারকা কোন সময় ভালো মুসলমান কোন সময় আবার গুণাগার মুসলমান কোন সময় আবার ইসলামের তো আটকায় নেই কোন সময় আবার আর অন্য কিছু এরকম হবে না যদি আমরা আজকে এই আলোচনার কিছু মনে রাখি বন্ধুগণ ইসলামের অবিচল থাকার প্রথম উপকরণ বা প্রথম কারণ আর প্রথম উপায় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা যে আল্লাহ আমি যে মুসলমান আমি যে তোমার এই দিনকে গ্রহণ করেছি তুমি আমাকে সত্যিকার অর্থে শহীদ পথ দেখাও এবং শহীদ পথে রাখো দোয়া হচ্ছে মন্দির মানুষের হাতিয়া ওরাই আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে না যারা আল্লাহ তার প্রতি ইমান দুর্বল যারা আল্লাহ তার প্রতি ইমান দুর্বল বিশ্বাস দুর্বল বা বিশ্বাস নেই তারা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবে কিন্তু একজন মমিন যার যত মুক্ত যত যত গভীর সে ব্যক্তি অত বেশি আল্লাহ কাছে দোয়া করবে আর সেই সকল দোয়ার মধ্যে বড় দোয়া হচ্ছে যে হ্যাঁ আল্লাহ আমি যে সঠিক পথ পেয়েছি যে সঠিক দিনের সন্ধান পেয়েছি সেই দিনের প্রতি যেন আমি সবসময় অবিচল থাকতে পারি মৃত্যু পর্যন্ত যেন আমি অবশ্যই এই দিনের খাদে এবং এই দিনের মানে নিয়ম পদ্ধতি মেনে চলতে পারি আল্লাহ আমি কোরআন শরীফের যেটা প্রথম সুরা সুরা সুরাতে একটি বাক্য বা একটি আয়াত আছে যার অর্থই হচ্ছে আল্লাহ তালার কাছে সঠিক পথের সন্ধানী হওয়ার জন্য দোয়া করা সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায় দাও আমাদেরকে সঠিক পথ দেখাও আর সিরাজ আল মুস্তাকিম যেটা সঠিক পথ যার মধ্যে কোন বাধা আঁকা বাঁকা নেই যার মধ্যে বক্রতা নেই সেই সঠিক পথটা হচ্ছে ইসলামের পথ সেটা হচ্ছে তো হৃদের পথ এই পথ আল্লাহ তুমি আমাদেরকে দেখাও এই আমরা পাঁচ ভক্তের নামাজের সময় এটা পাঠ করি শিক্ষা দেয় যে একজন মমিন সে সবসময় আল্লাহ রাবুল আলমের কাছে কি করবে দোয়া করবে যেন আল্লাহ তাকে সঠিক পথের উপর রাখেন তো অবিচল দিনের উপর অটল থাকার জন্য দিনের প্রতি প্রতিষ্ঠিত থাকার জন্য সবচেয়ে প্রথম করণীয় হল এই যে আমরা অবশ্যই আল্লাহ আবুল্লাহ আলমের কাছে এর জন্য দোয়া করব যেটা আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের শিখেছেন বন্ধুগণ দিনে অবিচল থাকার জন্য অটল থাকার জন্য দ্বিতীয় উপায় হচ্ছে ইম অর্জন করা জ্ঞান অর্জন করা আর যদি কোন ভাই দিন ইসলামের সম্পর্কে জ্ঞানই না রাখে তাহলে অবিচল কিভাবে রাখতে পারে পটল কিভাবে থাকতে পারে কোনটা দিনের শনি জিনিস আর কোনটা শনি না কোনটা ঠিক আর কোনটা ঠিক না কি করতে হবে আর কি করতে হবে না যদি এটাই না জানে তাহলে সে কিভাবে অটল থাকতে পারে সে কারণে ইসলাম ধর্মের প্রত্যেক মুসলিমকে কিছু না কিছু জ্ঞান অর্জন করা অবশ্যই জরুরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন على كل مسلم আপনি আপনার রবকে চিনতে পারবেন আপনি আপনার প্রভুকে চিনতে পারবেন আপনি মহান আল্লাহ আলমকে চিনতে পারবেন অতঃপর চিনার পর তার ইবাদত করতে কারণ মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের উদ্দেশ্যে সেখানে আল্লাহ করেছেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের উদ্দেশ্য তাই প্রত্যেক মুসলিমকে আল্লাহকে চিনতে শিখতে হবে তার রবকে চিনতে শিখতে হবে এবং সে রবের কিভাবে ইবাদত করতে হবে সেটাও জানতে হবে সেজন্য দিনে অটল থাকার জন্য এটি হচ্ছে একটি বড় উপকরণ যে প্রত্যেক মুসলিমকে অবশ্যই তাকে দিনের কিছু না কিছু জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআন বলছেন তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোন উপাস নেই এবং তোমার গুণার জন্য ক্ষমা চাও আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলার আগে শব্দ বলছেন জেনে নাও জানার ঘোষণা দিয়েছে তাই আমাদের জানতে ইসলাম জানার ধর্ম ইসলাম জানে অজ্ঞতা ধর্ম না আর আমাদের মুসলিম সমাজে যতগুলো অপরাধ যতগুলো দ্বন্দ্ব যতগুলো ঝামেলা যতগুলো সমস্যা ঘটেছে তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞতা তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের জ্ঞান নেই আমরা বংশ পরম্পরা মুসলমান হয়ে গেছি আলহামদুলিল্লাহ কতক্ষণ দেখা দেখি ইবাদতও করছি আর কিছু করছি কিন্তু আমাদের ইসলাম ধর্মটা আসলে কি এর মধ্যে কি আছে আর কি নাই এমনকি স্বয়ং নামাজটাও যে পড়তে আসছি তো এই নামাজটি আমরা কোথা থেকে শিখলাম কিভাবে শিখব না শিখব কোথায় শিখতে হবে এরকম আমরা করি না আমরা দেখি যে অনেকে নামাজ পড়তে এসেছে বলে কিন্তু সে যে নামাজ পড়ছে সেটা দেখা দেখি করছে হয়তো গ্রামে এরকম পড়তে দেখেছে না কাউকে পড়তে দেখেছে তাই সে তাই তাই সে নামাজ পড়ছে কিন্তু যে নামাজ আমাদের রবি করিম সাল্লাহ সাল্লাম করেছেন আদায় করেছেন তিনি যে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন তিনি যেইভাবে করেছেন সেটা করার জন্য বা সেরকম শিক্ষার জন্য আমরা চেষ্টা করি না বা ওটা আসল স্থান থেকে জানার চেষ্টা করি এখন যদি কেউ বলে ভাই এরকম না এরকম করো ওইরকম না এরকম করো অনেক ধরনের কথা কিন্তু আপনি কিভাবে ভাববেন আর কিভাবে বুঝবেন যে আপনাকে ছবি নামাজ কোনটা এবং কিভাবে করতে হবে ওটা তোমার করতে পারবেন বুঝতে পারবেন যখন অরিজিনাল আসলে কিভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে নামাজ পড়েছেন তার এই নামাজের বর্ণনা যেখানে আছে সেটা যখন পাঠ করবেন তখন বুঝবেন যে তারা আমার অমুক কাজটা মনে হয় ভুল হলো যেটা রসুল সাল্লাহ সাল্লাম এরকম করেছে আর আমি অন্যরকম ইসলাম ধর্মটা মানেই হচ্ছে যে জানার ধর্ম এখানে অজ্ঞতা মূর্খতার কোন স্থান নেই আমাদের বন্ধুরা এবং বোকারের নাম আপনারা সকলেই জানেন ইসলামের সবচেয়ে বড় মহাদেশ যাকে আমিরুল মেহিন বলা হয় সেই মহাদেশ রহমতুল্লাহ আলাই তিনি তা বোকারি শরীফে একটি অধ্যায় নির্ণয় করছেন একটা অনুচ্ছয় নির্ণয় করছেন বলছেন যে আর ইলম কাবলা আল জ্ঞান অর্জন করা আপনার কৌল আমাদের বলা এবং করার পূর্বে বোনা এবং করার পূর্বে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে নচেত হবে না আপনি বলতে যাবেন জানেন না ভুল করে জানেন আপনি করবেন জ্ঞান নাই ভুল করবেন সেই কারণে আগে জ্ঞান অর্জন করতে হবে তিনি এই অনুচ্ছেদ প্রকার শরীরে নির্ণয় করেন নির্ধারণ করেন এই জ্ঞান অর্জন করার সময় মানুষকে প্রথমে মোটামুটি একজন আলেমের কাছে যেতে হয় সেখানুল তালাবাতুল ঋণ যারা হবে ওদের কাছে শিখতে হয় তার কাছে যখন শেখা হলো তখন বড় শেখের কাছে শিখবেন তারপরে তার স্ত্রী বড় শেখের কাছে শিখবেন অনুরূপ যেটা আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা শিখবেন তারপরে যেটা বেশি গুরুত্ব তারপরে তারপরে যা গুরুত্ব আছে সেটা শিখবেন এভাবে জ্ঞান অর্জন করতে হয় কিছুটা এখানে কিছুটা ওখানে এরকম না যেটা আপনার জন্য আপনার দিনের জন্য আপনার ব্যক্তিগত জন্য আপনার সমাজের জন্য আপনার পরিবারের জন্য আর বিশেষ করে আল্লাহ আব্বুল আলমিনের সহি অশুদ্ধভাবে ইবাদত করার জন্য যেটা প্রয়োজন সেই জ্ঞান আগে শিখতে হয় তারপরে অন্য ধীরে ধীরে তখন শিখতে হয় বন্ধুগণ এটা ছিল দিনে অভিযোগ থাকা দ্বিতীয় উপায় তৃতীয় উপায় হচ্ছে তৌবা ও ইস্তেকফার করা মুসলিম হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই যেটা আল্লাহ আব্দুল আলমীকে খুশি করে সেই কাজটা আপনাকে করতে হবে কোন মানুষ গুণাহে লিপ্ত থাকবে গুণা করার সে অন্তরে আশা রাখবে গুণা করে মজা পাবে আর আল্লাহ আব্দুল আলমের সন্তুষ্টি অর্জন করতে চাইবে একসাথে দুটা হয় না সে কারণে দিনে অভিযোগ থাকতে হলে হলে এবং দিনের উপর অটল থাকতে হলে সহি শুদ্ধভাবে ভালো মুসলিম হয়ে বেঁচে থাকতে হলে অবশ্যই তবা পার করতে হবে এই তবা পার মানুষ নিজের যত বড় গুণা হোক না কেন সে সকল গুণা থেকে তৌবা করে আল্লাহ তালার কাছে খালেজ মনে খাবি মনে তৌবা করে লজ্জিত হয়ে বিলম্বিত বিনম্র অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের কাছে লজ্জাশীল অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন তা সেই বৌমাকে তা সে দোয়াকে কবুল করে অতঃপর যখন সে মানুষ তারপর যখন সে মানুষ আবার নতুন করে ইসলামের কাজগুলো শুরু করে বলা হয়েছে যে তার কোনো গুণা নেই তখন সে নিষ্পাপ হয়ে যায় এবং হওয়ার পর সে আবার নতুন করে একজন ভালো মুসলিম হয়ে জীবনযাপন শুরু করতে পারে মনে রাখবেন এই তোবা আল্লাহ আব্দুল আলমিন বারবার করতে বলেছেন আল্লাহ তারা বলছেন ওয়াতুব ইল্লাহ জামিয়া তোমরা সকলে আল্লাহ আব্দুল আলমের দিকে ধাবিত হও তোবা করো আল্লাহ আব্দুল আলমের কাছে তোবা করো আইয়ু হাল মুমিনুন হে সকল মুমিন লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাম হবে আল্লাহ আব্দুল আলমের কাছে তোবা করলে সফল কাম হবে যে মানুষ তোবা করে না আল্লাহ তালার কাছে গুণার ক্ষমা দেয় না সে মানুষের গুণা কতগুলো হতে পারে এবং ধীরে ধীরে কত জমা হলে কত বেশি হতে পারে কিন্তু যে ব্যক্তি গুণা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় গুণা করে আল্লাহ তালার কাছে সেই গুণাহের যেন তার আজাদ না হয় শাস্তি না হয় সে কারণে ক্ষমা চায় তাহলে সেই ব্যক্তি অবশ্যই ভালো ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি সবসময় গুণা করে কিন্তু আল্লাহ রাবুল আলমের কাছে কোনো ক্ষমা চায় না দিনে অটুচল থাকা আরেকটি উপায় হল পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করা বন্ধুগণ এই পাঁচ রক্তের নামাজ মানুষকে যেমন এক মসজিদে একত্রিত করে যেমন তাদের গুণাগুলিকে ধীরে ধীরে ধুয়ে শেষ করে দেয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম একথা বলছেন যারা আইতুল্লাহ আন্না নাহান বেভাবে আহারেকুম তোমাদের কি মনে হয় যদি তোমাদের দরজার সামনে একটি প্রবাহমান নদী থাকে এমন নদী যে নদীতে স্রোত চলছে এরকম যদি একটা নদী থাকে ওয়ার এখন সবার রাত আর এক ব্যক্তি সেই প্রবাহমান নদীতে পাঁচবার গোসল করে হাইয়ার তাহলে যার মিশে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবি বললেন যে না আল্লাহ রসুল কোনো ময়লা থাকতে পারে না তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ এটাই হচ্ছে উপমা ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ বক্তের নামাজ আদায় করে যদি পাঁচ বক্তের নামাজ আদায় করে তাহলে তার কোনো গুণা থাকতে পারে না যে ব্যক্তি নামাজি হয় সে ব্যক্তি কোন গুণার কাজে যাওয়ার আগে তার অন্তরটা একবার ধাক্কা দেয় যে আমি নামাজ পড়ি কিন্তু এখন যদি এই কাজটা করি তাহলে কোন মুখে আমি মসজিদে যাব কোন মুখে আমি আল্লাহ আব্দুল আলমের কাছে দোয়া করবো এবং দোয়া চাইব মনটা তার ধাক্কা দেয় সে কারণে নামাজ মানুষকে ইসলামের উপর এবং দিনের উপর অটল থাকতে সাহায্য করে সহযোগিতা করে বন্ধুগণ নামাজ সেই আমল যা সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন ইন্দা সালাহা আনিল পাশায় অবশ্যই নামাজ মানুষকে বিরত রাখে খারাপ কাজ থেকে নোংরামি থেকে তাই দিনে অবিচল থাকার জন্য নামাজ একটি বড় উপায় এবং বড় উপায় উপকরণ এটা আমাদের সবসময় মনে রাখা দরকার যারা আজ নামাজে আসে না তারা অনেক কিছু কল্যাণ থেকে দূরে থাকে নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে সংযোগ স্থাপন করার একটা মাধ্যম বান্দা যখন সজ্জা করে তখন আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী নামাজে সে বারংবার সারাতে মুস্তাকিম করে সে রূপতে আল্লাহ আব্দুল আলমের মহত্ব প্রকাশ করে সে সজ্জায় আল্লাহ আব্দুল আলমের মহত্ব প্রকাশ করে সে তার সঙ্গে আল্লাহ আব্দুল আলমের কাছে ক্ষমা চায় সাল্লাহ সাল্লামের প্রতি ধরুন পাঠ করে এভাবে আল্লাহ আবুল আলমের সাথে একটা বন্ধন সৃষ্টি হয় এই নামাজের সময় কিন্তু যারা নামাজ পড়ে না বলেন তো ভাই যে মানুষ নামাজ পড়ে তার গুণা খাতা তার আবেদন নিবেদন সে তখনই মসজিদে আসে নামাজ পড়ে দু একা নামাজ পড়ে এখানত এবং আজানের মাঝে দোয়া করে নামাজের মাঝে দোয়া করে নামাজের শেষে দোয়া করে তার দোয়া করে কিন্তু যে ব্যক্তি মসজিদে আসলো না সে কখন দোয়া করে তখন সে কখন দোয়া করবে যদিও দোয়া সবসময় করা যায় কিন্তু দোয়া করার ফুসর হবে না দোয়া করার সুযোগ হবে না সে ব্যক্তি কাজ করার সময় দোয়া করবে ঘুম পাওয়ার সময় দোয়া করবে সে ব্যক্তি না টেলিভিশন তো নামাজ হচ্ছে একটি এমন বন্ধন এমন উপায় যে যেটা মানুষকে ইসলামের উপর অভিযোগ রাখার এবং অটল রাখার একটা বড় উপায় উপক্রম বন্ধুগণ ইসলামের প্রতি অভিযোগ তার আর একটি উপায় হচ্ছে সৎ সঙ্গী গ্রহণ করা ভালো বন্ধু গ্রহণ করা মনে রাখবেন বন্ধু যে মানুষের খারাপ হয় সাম্য যে মানুষের খারাপ হয় সে মানুষ খারাপই হয় সাধারণত সঙ্গ ভালো হলে সে মানুষ ভালো হয় সঙ্গ খারাপ হলে সে মানুষ খারাপ হয় আপনারা সকলে জানেন যারা এখানে এসেছেন তাদের থাকেন আপনি প্রথম যে বন্ধু আপনিও ধীরে ধীরে যেমন হয়েছেন যদি আপনার প্রথম রুম পার্টনারটা ঘরে নামাজি হয় তাহলে আপনি আসার পর ভাবেন যখন আওয়াজ করতে যাচ্ছে আমিও যাই বাবু আপনাকে নিয়ে আসে কিন্তু যদি ও বেনামাজি হয় তাহলে আপনি নামাজি হলেও ধীরে ধীরে বেনামাজি হতে হয় যদি আপনি সেই সঙ্গটা তাস খেলার লোক পান গ্রাম পর্যায়ের লোক পান জুয়া খেলার পান তাহলে ওর সাথে সাথে ধীরে ধীরে আপনি ওই কাজে লিপ্ত হয়ে যাবে এটাই দেখা গেছে সেই কারণে সঙ্গ আপনার বন্ধু অবশ্যই ভালো হতে হবে আর মারু আলা দিন খালি আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আলা দিন খালি মানুষ তার বন্ধুর দিনের স্বভাবে হয় বন্ধুর স্বভাবে হয় বন্ধু যেরকম হয় তার বন্ধু সেরকম হয় আপনি দেখেছেন তোমাদের একজন ভালো আলেম শেখ শেখুল হাদিস তার বন্ধুরা যেমন টাকা চোর দেখেছেন কোন চোরের বন্ধু কোনদিন হাফেজ বড় ভালো আলেম দেখেছেন হয় না যে যেমন হয় তার বন্ধু তেমনই হয় নজর বন্ধুত্ব হয় না আপনি যেটা পছন্দ করেন আপনি যেটা ভালো লাগেন আপনার বন্ধু যেটা ভালোবাসে তাহলে আপনাদের মধ্যে বন্ধুত্ব হবে আপনি এটা করবেন আপনি এটা ভালো লাগবে না বন্ধু এটা করবেন এটা ভালো লাগবে না দুজনের মধ্যে বন্ধুত্ব হয় না প্রথমে ধরে মারপিট হবে ঝামেলা হবে তো বন্ধু মানে এক অপরের কথা এবং কাজে মিল থাকে নচেত থাকে না তাই বন্ধু চয়ন করতে হবে ভালো করে সৎপক্ষ হতে হবে এরকম আপনার সন্তান ছেলে পেলেদেরও হতে হবে যেমন নিজের হতে হবে যেমন আপনার ছেলে পেলেদেরও হতে হবে যদি আপনার বাচ্চার বন্ধু খারাপ হয় তাহলে আপনার বাচ্চাও খারাপ হবে আল্লাহ রসুল একটি সুন্দর উপমা দিয়েছেন এই বিষয়ে বলছেন সৎসঙ্গ আর অসৎসঙ্গ উদাহরণ হচ্ছে আদর বিক্রয়কারী এবং কামারের হাতরের নেই বলছেন সৎসঙ্গের উদাহরণ হচ্ছে আদর বিক্রয়কারীর মত আদর বিক্রয়কারী সৎ ভালো কেন বলছেন যদি কাছে যাও তো সুগন্ধি পাবে সুগন্ধিকে তো ধরে রাখতে পারবে না আপনার তাহলে কাছে গেলে আপনি সুগন্ধি পেয়ে নিলেন আরো যদি কাছে যান তাহলে ফিরতে একটু পেয়ে যাবেন যে কোনো আতোয়ালা ওরা মানুষকে আটো বিক্রি করার জন্য হোক বা আর কিছু কারণে হোক কাছে গেলে একটু করে আটো লাগা যাবে ওর জন্য কি টাকা নেই ওর জন্য কোনো টাকা নেই ফিরতে লাগে তো বলছেন কাছে গেলে সুগন্ধ পাবে আরো কাছে যদি যাও তাহলে ফিরিতে একটু আপনাকে লাগাই দেবে আপনার শরীরের সুগন্ধে চলে আসবে আর যদি কিনে নেন তার কাছ থেকে প্রয়োগ করে নেন আদর তাহলে ভালো জিনিসে প্রয়োগ করে আর বলছেন ওষুধ সঙ্গ খারাপ সঙ্গে উদাহরণ হচ্ছে কামারের হাবর কামার যারা লোহা পিটায় লোহা পিটিয়ে লোহাকে ঠিকঠাক করে যদি কাছে যান তাহলে দুর্গন্ধ লাগবে মোটা লোহাকে পিটালে শুভ দিনের হবে কি দুর্গন্ধ লাগবে সেখানে ধোয়া বের হবে এই ধোঁয়া আপনার চোখে মুখে লাগবে আরো যদি কাছে যান তাহলে হাতে বাড়ি মারার সময় এই স্কুলগুলো স্কুলঙ্গ গুলো যেগুলো এদিক ওদিক ছুটাছুটি করে সেগুলো লাগবে আপনার শরীরে করতে পারে না কাপড় এই উপমাটি একটি নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন একটি বাস্তব উপমা সৎসঙ্গ এবং অসৎসঙ্গের সম্পর্কে যে যারা সৎসঙ্গটা হল আতর মতো আর অসৎসঙ্গটা হচ্ছে খামারের হাতরের মতো সে কারণে প্রত্যেক ভাইকে ভাইয়েরা প্রয়োজন যে সে যেন তার সঙ্গী তার সাথী তার বন্ধু ভালোভাবে চয়ন করে হয় সে আপনাকে খারাপ করতে পারে নচে আপনাকে ভালো করতে পারে আল্লাহ তালার একটি আয়াতের সম্পর্কে শুনে নেন কেমতের দিনে কেউ এক অপরের দিকে খেয়াল করবে না নজর করবে না তবে ভালো বন্ধু আপনার কাজে দিবে মোস্তাকি মানুষ আপনাকে কাজে দিবে আল্লাহ তালা বলছেন الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون যে আখিল্লা খালিল বন্ধু ওই যে বন্ধুরা সেদিন এক অপরের শত্রু হবে কি আমাদের দিনে কোনো বন্ধু আপনার বন্ধু হয়ে আসবে না সবাই শত্রু হবে শত্রুতা প্রদর্শন করবে বলছেন ইল্লা মোত্তাকুন কিন্তু মোত্তাকি ব্যক্তিদের মধ্যে বন্ধুত্ব থেকেই যাবে সেজন্য আপনার যে বন্ধু হবে দুনিয়াতে যদি মোত্তাকি হয় তাহলে আখেরা তো সে আপনার কাজে দেবে আপনার লাভ হবে কিন্তু যদি দুনিয়াতে খারাপ হয় তো দুনিয়া খারাপ করলো করলো আখেরাতেও আর চিনবে না সত্তরের বেশি হবে সুরা জোকরফের সাতষট্টি নম্বরের আয়াতে এই আয়াতটি বর্ণিত হয়েছে বন্ধুগণ দিনে অবিচল থাকার আরেকটি উপায় হচ্ছে আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজে লিপ্ত করা থেকে দূরে রাখতে দূরে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন যে শারীরিক নিয়ামত দিয়েছেন এগুলো যেন আমরা অন্যায় এবং অত্যাচারে লিপ্ত না করি মন্দ কাজে যেন আমরা বের না মন্দ কাজে যেন আমরা ব্যয় না করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুখ দিয়েছেন জীবনা দিয়েছেন যোগান দিয়েছেন কথা বলার জন্য এর মানে এটা নয় যে মানুষ শিক্ষা বলবে এর মানে এটা নয় যে মানুষ চুগলি করবে এর মানে এটা নয় যে মানুষ বিপদ করবে চুগলি করার পর দুই লোকের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে জীবাত্ম বিপদ করবে পরনিন্দা করবে করার পর সমাজ এবং সেই বৈঠককে নোংরা করে দেবে আমাদেরকে এই জীবনটা ভালো করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই দাড়ির মধ্যে যা আছে আর দুই উমুর মধ্যে যা আছে এ দুটির গ্যারেন্টি দিলে আমি তাকে জানাতে গ্যারেন্টি দিচ্ছি দুই দাড়ি মানে হচ্ছে মোষ এবং দাড়ি এর মাঝে কি আছে মুখ আছে এবং জীবতা আছে আর দুই উমুর মাঝে লজ্জা স্থান আছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এ দুটির গ্যারেন্টি দিবে মানে এ দুটিকে সে খারাপ কাজে রাখবে না তার জন্য আমি জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি কিন্তু যারা এই দুটির অপব্যয় করবে তার জন্য জান্নাতের গ্যারান্টি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছিলাম যে জিহবা দিয়েছে আল্লাহ জবান দিয়েছে আমাদের মুখ দিয়েছে সেটা সেটা তারা যেন আমাদের নোংরা না হয় নোংরা কথা না দেওয়া হয় এবং এর মাধ্যমে যেন আমরা কারো কাউকে গালি না দিই অপমান না দিই হিংসা বিদ্বেষ যা কিছু এর মাধ্যমে হয় এগুলো থেকে যেন আমরা দূরে রাখি বন্ধুগণ আল্লাহ আলমিন আমাদের চোখ দিয়েছেন যেন আমরা এটা ভালো জিনিসই দেখি সব পক্ষেই যেন সেটাকে রাখি এরকম নয় যে কাজের সময় যতটুকু আমাদের প্রয়োজন আমরা এদের মধ্যে ঠিকই ভালো থাকলাম যখনই ঘরে আসি তখন টেলিভিশনের যাবতীয় নোংরা প্রোগ্রাম খুলে একটার পর একটা দেখতে আসি আর আনন্দ পেতেই আসি যদি এরকম হয় তাহলে দিনে অভিযোগ থাকা যায় না আজকাল সবচেয়ে বড় সমস্যা একজন মানুষকে এই দিনের রাস্তা থেকে দূরে সরানো সবচেয়ে বড় সমস্যা আর সবচেয়ে বড় খারাপ দাঁড়িয়ে অসিরা আছে এই সকল টিভি এবং ইন্টারনেট একজন মানুষ একটা পরিবেশ ছিল আপনারা নিজে জানেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আপনারা আমরা যখন